দেশটা ধন্য মোদের পুণ্যভূমি এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণ ভূমি দেশটা ধন্য মোদের পুণ্যভূমি এদেশের জমিনগুলো আউলিয়াদের ভূমি দেশটা ধন্য মোদের পুণ্যভূমি এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণ ভূমি যে দেশে সকাল বিকাল উলুর ধ্বনি শোনা যেত সৃষ্টির সেরা মানুষ সেরা কিতে ডুবে যেত যে দেশে সকাল বিকাল উলুর ধ্বনি শোনা যেত সৃষ্টির সেরা মানুষ সেরা কিতে ডুবে যেত আজ সেই বাংলাদেশের চতুর্দিকে আজান শুনি সকালে কান পাতিলেই শোনা যায় কোরআনের ধ্বনি দেশটা ধন্য মোদের ভূমি এ দেশের গুলো আউলিয়াদের চারণ ভূমি দেশটা ধন্য মোদের ভূমি এ দেশের গুলো আউলিয়াদের চারণ ভূমি এদেশে লেগে আছে শাহজালালের চরণ ধুলি কত লোক তার পারসে হয়েছিল আল্লাহর অলি এদেশে লেগে আছে খান জাহানের চরণ ধুলি কত লোক তার পরে হয়েছিল আল্লাহর অলি অলিদের আত্মত্যাগের বিনিময়ে মুসলমানি আল্লাহ এক বলিয়া আজকে মোরা সবাই মানি দেশটা ধন্য মোদের ভূমি এ দেশের গুলো আউলিয়াদের ভূমি দেশটা ধন্য মোদের ভূমি এ দেশের গুলো আউলিয়াদের ভূমি বারো জন আউলিয়াদের প্রচেষ্টার চোখের পানি ফসলে ভরে গেছে বাংলাদেশের দিনের জমি শাহালি আলী শরফুদ্দিন গোলাপ শাহের রাজধানীতে দিকে দিকে আজান হাকে মুয়াজ্জিনে দিনে রাতে বারো জন আউলিয়াদের প্রচেষ্টার চোখের পানি ফসলে ভরে গেছে বাংলাদেশের দিনের জমি শাহালি আলী শরফুদ্দিন গোলাপ শাহের রাজধানীতে দিকে দিকে আজান হাকে মোয়াজ দিনে রাতে মুখরিত করে তুলে আল্লাহ আকবরের ধ্বনি পৃথিবীর মধ্যে এটা মসজিদেরই রাজধানী দেশটা ধন্য মোদের পুণ্যভূমি এ দেশের জমিনগুলো আউলিয়াদের চারণ ভূমি দেশটা ধন্য মোদের পুণ্যভূমি এ দেশের জমিনগুলো আউলিয়াদের চারণ ভূমি কেন আজ দিকে দিকে ছুটছ হয়ে দিশে হারা নেই কো মুক্তিদাতা একমাত্র আল্লাহ ছাড়া কেন আজ দিকে দিকে ছুটছ হয়ে দিশে হারা নেই কো মুক্তিদাতা একমাত্র আল্লাহ ছাড়া এসো তাই সবাই মিলে মিথ্যা ছেড়ে সত্য মানি জীবনে আঁকড়ে ধরি কোরআন হাদিসের বাণী দেশটা ধন্য মোদের পুণ্যভূমি এ দেশের গুলো আউলিয়াদের চারণ ভূমি দেশটা ধন্য মোদের পুণ্যভূমি এ দেশের গুলো আউলিয়াদের চারণ ভূমি দেশটা ধন্য মোদের পুণ্যভূমি এ দেশের গুলো আউলিয়াদের চারণ ভূমি দেশটা ধন্য মোদের পুণ্যভূমি এ দেশের জমিনগুলো আউলিয়াদের চারণ ভূমি দেশটা ধন্য মোদের ভূমি এ দেশের জমিনগুলো আউলিয়াদের চারণ ভূমি